ونصلي على رسوله الكريم أما بعد আজকে আমরা বুখারি শরীফের একটি অতি মূল্যবান হাদিস এটার উপরে আলোচনা করতে যাচ্ছি হাদিসটা হজরতে নোমান ইবনে বসির রাজি আল্লাহ তালা আনুর থেকে বর্ণিত কমাই দু একটু কথা হজরতে নোমান ইবনে বসির রাজি আল্লাহ তালা আনু বলেন আল্লাহ রসুল সাথ করছেন আল হালাল উবাইন ওয়াল হারাম উবাইন ওয়াবাইনাহুমা উমরুল মুস্তাবিহাতুন এই হাদিসটাকে ইমামে আবু দাউদ দিন ইসলামের এক চতুর্থাংশ হিসাবে আখ্যায়িত করছেন দিনের চার ভাগের এক ভাগ এই হাদিসটা এই হাদিসের মধ্যে শরীয়তের বিধিবিধান যত প্রকারের বিধি নিষেধ আছে আহকাম সমস্ত বিধি নিষেধের উপরে একটা মৌলিক আলোচনা রসুল করছেন আমরা শরীয়তের বিধিবিধান পড়েছি একটার নাম আহকাম কাদিয়া আকিদাগত বিধান একটার নাম আহকামে আখলাক ও আদাব মহাসারা সামাজিকতা বিধান আখলাক চরিত্রগত বিধান আর একটা আহকামে এবাদাত আল্লাহ এবং তার বন্দার মধ্যে যে হকুক সম্পৃক্ত যাকে আমরা সহজ ভাষা এবাদত বলি এবাদত সংক্রান্ত আকাম এরপরে মোয়ামালাত সম্পৃক্ত আকাম মামালাত আবার বিভিন্ন ভাগে ভাগ লেনদেন একটা মালি লেনদেন এটাকে মামালাতে মালিয়া বলে আর একটা মোনাকাহাত পারিবারিক লেনদেন স্বামী স্ত্রী ছেলে মেয়ে পিতা মাতা আত্মীয় স্বজন তাদের পরস্পর হকুক আর একটা আমানাত সম্পদ একে অপরের কাছে আমানত রাখে আমানতকে সঠিকভাবে আদায় করা না করার বিষয় বিষয় সংক্রান্ত বিধান আর একটা তারেকাত তরকা বন্টনের বিষয় এটাও মামালা মিরাস আর একটা খুসুমাত পরস্পর ঝগড়া বিবাদ একে অপরের হক নষ্ট করে হক দেয় না বিবাদ হয় মারামারি হয় গালাগালি হয় একে অপরবর্তী অন্যায় জুলুম হয় এই সংক্রান্ত আকাম এই পাঁচটি আকামের সমষ্টির নাম ফেকুল মহামালাত এটা হলো মোয়ামালাতি জীবন এরপরে আরেকটি আকাম ছিল অকুবাদ অন্যায় অপরাধ করলে তার বিচার ব্যবস্থা এর ভিতরে আবার পাঁচটা ছয়টা ছিল একটা হদ্দে তেদাত মুসলমান যদি মোরতাদ হইয়া যায় তার শাস্তির বিধান কোন মানুষ মানুষকে হত্যা করলে ক্যাসাসের বিধান জেনা বেবিচার হইলে হদ্দে জেনা চুরি ডাকাতি হলে হদ্দু সারেকা কোন মানুষের ইজ্জতের উপরে হামলা করলে অন্যায়ভাবে তহমত দিলে অপমান করলে জানাকারী বলে আখ্যায়িত করলে প্রমাণ ছাড়া হদ্দুল খজফ এইভাবে শরাব গাজা নিশা দ্রব্য খাওয়া এটার একটা অপরাধ এই অপরাধের শাস্তি হদ্দুস্বরূপ এই ছয়টা বিষয় হইল উকুবাত এই হইল শরীয়তের কোরআন হাদিসের দ্বারা যে বিধিবিধান আল্লাহ নবী বিধিনিষেধ উম্মতের জন্য আনছেন এই বিধিনিষেধের একটা সম্পৃক্ত অতি মানে সারমর্ম সংক্ষিপ্ত সারমর্ম এতগুলা বিধিনিষেধ এর ব্যাপারে মানব জাতি মুসলিম উম্মা এই বিধি নিষেধ আহকামকে কিভাবে গ্রহণ করবে কিভাবে গ্রহণ করবে না এই ব্যাপারে মৌলিক যে নীতিমালা দিয়েছেন এই নীতিমালার হাদিসটা হল নমান ইবনে বসিরের হাদিস আল্লাহ রসুল বলেন বিধিনিষেধ কতগুলো হালাল জায়েজ অকাট্যভাবে প্রমাণিত কারো একতলাপ নাই মতানক্য নাই সন্দেহ নাই কিচ্ছু নাই অকাট্য দলিল দ্বারায় হালাল প্রমাণিত জায়েজ প্রমাণিত হে উম্মত অকাট্য হালাল জায়েজ যে সমস্ত বিধিবিধান আছে যেই কোনো বিষয়ের সাথে সম্পৃক্ত হোক সেটা বাইন পরিষ্কার কোনো গোজামিল নেই এটা নিয়ে আমল করব কি করব না এটাকে গ্রহণ করলে সমস্যা হবে কিনা সন্দেহেরও কোনো অবকাশ নাই এটা হালাল বাইন পরিষ্কার হালাল জায়জ এটা নিয়ে মুফতিদের আলেমদের জনগণের হেডেক নাই মাথা ব্যথা নেই শুধু জানার দরকার আমল করা দরকার আর একটা আছে ওয়াল হারাম ও বাইন কতগুলা কাজ শরীয়তের আলোকে এমন আছে বিশ্বের উন্মতে মুসলিমার জন্য এগুলো করা কাটটা হারাম অকাট্যভাবে হারাম বর্জনীয় প্রমাণিত এটা বর্জন করাই লাগবে কোনো মতানৈক্য নাই একতলাপ নাই নস কোরআন হারিসের নস দিয়ে বা ইজমা দিয়ে তার হারাম অবৈধ বলে অকাট্যভাবে প্রমাণিত হয়েছে এইটা নিয়েও উম্মতের সমস্যা নেই পরিষ্কার এই দুই প্রকারের বিধান স্পষ্ট সুস্পষ্ট মনের ভিতরে কোনো অস্থিরতা থাকবে না সন্দেহ থাকবে না বস মাস্টাররা জানতে হবে আমল করতে হবে অর্জনীয় কাজকে অর্জন করতে হবে বর্জনীয় কাজকে বর্জন করতে হবে এখানে ফোকাহে মুস্তাহিদিনের কোনো ইস্তেহাদগত মতানৈক্য নেই আরেক ভাষায় বলতে গেলে এই দুই প্রকারের বিধানের ভিতরে কোনো মুস্তাহেদের ইস্তেহাদও চলবে না অকাট্যভাবে কোরআন হারিসে প্রমাণিত হয়েছে আবার ইস্তেহাদ কিসের ইস্তেহাদ তো মুস্তাহিদিনের ওখানে চলে যে বিধান ব্যাপারে কোরআন হারিসে সুস্পষ্ট কোনো বিবরণ নাই হালালের পক্ষেও কিছু মত দেখা যায় হারামের পক্ষেও কিছু হাদিস দেখা যায় এই বিষয়টি নিয়ে কোরআন হাদিস স্পষ্টভাবে কিছু বলে নাই সেই ব্যাপারেই মুস্তাহিদিনের এস্তেহাদের দরকার হয় এই দুই প্রকারের বিধান চলে গেল আল হালাল উবাইয়েন আল হারাম উবাইয়েন এবার আল্লাহ রসুল বলেন ওয়া বাইনা হুমা উমরুন মুস্তাবে হাতুন তবে অসংখ্য বিষয় মাসাইল সমস্যা জাতির কাছে এমন আছে যেই সমস্যাগুলোর সমাধান যেই বিষয়গুলোর বিধান স্পষ্টভাবে কোরআন সন্ন্যার মধ্যে দেয়া নাই বরং কোরআন সন্ন্যার থেকে উদ্ভাবন করতে গেলে বিষয়গুলোর মধ্যে একাধিক মত পাওয়া যায় বিপরীত মত পাওয়া যায় কিছু নসের দিকে তাকাইলে বোঝা যায় এটা না জায়াজ হবে কিছু নসের দিকে তাকাইলে বোঝা যায় এটা জায়াজ হবে এইখানে মুস্তাহেদের ইস্তেহাদের দরকার আলেমের গবেষণা করার দরকার গবেষণামূলক সিদ্ধান্ত নেওয়া দরকার মুস্তাহেদের সিদ্ধান্ত নেওয়া দরকার বিশ্বের মানুষ যারা মুস্তাহেদ না ইস্তেহাদ করার যোগ্যতা রাখে না তারা নিজে ডাইরেক্ট এস্তিয়াত করতে যাবে না মারাত্মক ভুল করবে তাদের কর্তব্য হলো মোস্তাহেদ ইমামের যে কোনো ইমামের রায় সিদ্ধান্তকে মেনে আমল করা কিন্তু বিষয়টা জটিল হবে মুস্তাহেদের জন্য জটিল হবে ওলামা একরামের জন্য কারণ এমন এক বিষয় যে বিষয় সম্পর্কে কোরআন হাদিস স্পষ্ট দলিল নেই স্পষ্ট দলিল কোরআন হাদিসে থাকলেও পরস্পর দ্বন্দ্ব এক হাদিসে জায়েজ বলে আর এক হাদিসের দ্বারা না জায়েজ বোঝা যায় এক আয়াতের দ্বারা জায়েজ বোঝা যায় আর এক আয়াতের দ্বারা না জায়েজ বোঝা যায় তাহলে কোরআন হাদিস থাকলেও তো আমি সিদ্ধান্তে উন্নতি হতে পারলাম না আর যদি কোরআন হাদিসে কিছু নাই থাকে তাইলে তো আরও জটিল কোরআন হারিস থেকে উদ্ভাবন করে এস্তেহাত করে এটার হুকুমটা বের করতে হবে এই সংক্রান্ত বিষয়গুলাকে বলা হয়েছে ওয়াবাইনা হুমা উমরুল মুস্তাবেহাত এই জাতীয় অসংখ্য বিধিবিধান শরীয়তের আছে যেগুলা সিদ্ধান্ত নিতে হইলে মোস্তাহেদ লাগবে এবং মোস্তাহেদিনে তার এলেমকে কাজে লাগিয়ে দলিল উসুল নীতিমালা সবগুলোকে সামনে নিয়ে আল্লাহ যাদেরকে মোস্তায়েদ বানাইছেন ইশতেহাদের যোগ্যতা দিয়েছেন তারা আপন আপন যোগ্যতার বলে সিদ্ধান্ত নেবেন সিদ্ধান্তের মধ্যে মতানৈক্য থাকতে পারে আপনি যেই মতকে বেশি অগ্রগণ্য মনে করেন যে মুস্তাহেদার আর সেটা ফলো করেন আবার এই মাসলার ভিতরে এমন মাস আলাও আছে যেটা একদম আজকের নতুনত্ব মাসালা যেই নিয়ে অতীতের মুস্তাহিদিনে কোনোদিন গবেষণা করার সুযোগও পায় নাই কারণ তাদের যুগে বিষয়টা ছিল না দুনিয়াতে এইটা যোগীয় মাসালা আধুনিক যুগের আবিষ্কার এইটা হালাল না হারাম জায়েজ নাকি না জায়েজ এই নিয়ে সিদ্ধান্ত দিতে হইলে বর্তমান যুগের ফকি যারা আছেন বড় বড় মুফতি মাহের যারা আছেন তারাই আজকে মুস্তাহেদের ভূমিকা পালন করিয়া মুস্তাহেদিনে মাজাবের ইমামদের নীতিমালা কোরআন সন্ন্যার এলেম উসুল নীতিমালা ইত্যাদির থেকে অনেক গবেষণা করিয়া নিত্য নতুন মাসলার জবাব দিতে হবে তাহলে এটা কি জটিল না জটিল না আল হালাল উবাইন ওয়াল হারাম উবাইন ওয়াবাইনা হুমা উমুরুল মুস্তাবেহাত মুস্তাবেহাতের অর্থ হইল সুব্বিহালাহুম গুগল ধাঁধা পরিষ্কার বুঝে আসে না হাকিকত কি প্রত্যেকে আইডিয়া করে করে এলমি যোগ্যতা দিয়ে ইস্তেয়াত করে সিদ্ধান্ত নিতে হয় আমি আজকে আপনাদের সামনে এই তৃতীয় প্রকারের বিষয় মুস্তাহেদিনের করণীয় কি যারা মুস্তাহেদ না তাদের করণীয় কি হালাল হারাম জায়েজ না জায়েজ উভয়ের যদি সম্ভাবনা থাকে কোনো বিষয় নিয়ে কোন পথে আমরা আগাবো আগানো উচিত এর কিছু জরুরি শরীয়তের আলোকে হাদিসের আলোকে নীতিমালা পেশ করতে যাচ্ছি ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই কিতাবুল বুজুর এই অধ্যায়ে এই হাদিসটা এনে হাদিসটা দিয়া তিনি অধ্যায় কায়েম করছেন এরপরে আরও তিনটা অধ্যায় আনছেন শুধু মোস্তাবেহাত মাঝামাঝি যে সন্দেহযুক্ত বিষয় আছে এইগুলার ব্যাখ্যা বিশ্লেষণ উসুল নীতিমালা পেশ করার জন্যে ইমাম বুখারি হাদিস আনছেন অনেক ওনার আনিত সকলের হাদিসের আলোকে যে বিষয়গুলো আমাদের কাছে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে তা নিম্নরূপ নীতিমালাগুলা কি এটা বোঝার জন্য ভূমিকা স্বরূপ একটা জিনিস আরও বুঝে নিতে হবে বুঝতে হবে আমরা সকলে জানি আল্লাহ পাক মানুষ বানাইছেন আল্লাহর গোলামি করার জন্য তামাম পৃথিবী বানাইছেন মানুষের সেবা খেদমত করার জন্য একটা হালিসও এই মর্মে আছে আদুনিয়া খোলেকাতলাকুম বা আন্তুম খলিকতুম লিল আখরা তামাম সৃষ্টি জগৎ জাতির খ্যাতমতে নিয়োজিত তাহলে সমস্ত বস্তু মানব জাতির জন্য মৌলিকভাবে হালাল এটাকে উসুলের নীতিমালার আলোকে বলা হয় আল আসলু ফিল আসিয়া আল এবাহাতু এই উসুল জানেন কিনা আপনারা শরীয়তের ওলামারা কোরআন হালিসের অসংখ্য আয়াত থেকে মৌলিক কতগুলা নীতিমালা ইস্তেমবাদ করেন এক এক নীতিমালার আন্ডারে লক্ষ লক্ষ মাসলা বুঝে আসে তার ভিতরে একটা নীতিমালা কি আল আসলু ফিল আসিয়া এ আল এবাহাতু মৌলিকভাবে সমস্ত সৃষ্টি জগতের মধ্যে যাহা আছে মানব জাতির জন্য সেটা আসলে কিন্তু মোবাহ মৌলিকভাবে কিন্তু মোবা হওয়ার পরও যদি এই ব্যাপারে নতুন কোনো দলিল প্রমাণ আসে যে দলিল প্রমাণে বলে এটা হারাম এটা না জায়েজ এটা করা যাবে না এটা বর্জনীয় তখন নস দলিল প্রমাণের ভিত্তিতে মৌলিকভাবে হালাল হইলেও দলিলের কারণে শরীয়তের প্রমাণাদির কারণে এটা হারাম বলি সাব্যস্ত হয় এই কথাটা আমরা পড়ছি না উল্লেখ্য এই নীতিমালাটা কিন্তু সর্বক্ষেত্রে প্রযোজ্য না এইটারও কিছু ক্ষেত্র আছে এখানে আরো দুইটা নীতিমালা আছে তোমাদের জানার জন্য বলছি একটা নীতিমালা হইল ওই যে আকামের যে বিবরণ একটু আগে তুলে ধরলাম তার ভিতরে একটা আকাম আছে আকামে এবাদাত এবাদাতের ক্ষেত্রে শরীয়তের নীতিমালা হইল আল আসলুফিল এবাদাতে আত্মাওয়াকুফু বলো অর্থ কি এবাদতের ক্ষেত্রে কোনোটা জায়েজ কোনোটা না জায়েজ এইটা বৈধ এটা বৈধ না কিছুই বলা যাবে না নেটেলে থাকতে হবে তাওয়াক্কুফ আমি হাওতে নাই নাও তো নাই জায়াজও বলার কিছু না না জায়াজও বলার কিছু না বরং শরীয়তের বিধান শরীয়তের দলিল প্রমাণ দ্বারায় কোনো একটা কাজ এবাদত প্রমাণিত হইলে ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাব যাই হোক না কেন বা মোবাই হোক সেটাকে মোবা বলবো ওয়াজিব বলবো সুন্নত বলবো ফরজ বলবো দলিলে পাইলে আর দলিলে প্রমাণে যদি পাই এটা বেদাত এটা নাজায়েজ এটা খেলাফে সুন্নত এটা গুণা এটা মাকরু তাহলে আমি করব না তাহলে এবাদতের ক্ষেত্রে মৌলিক নিয়ম হইল তাওয়াকুফ চুপচাপ থাকা কোনো দিকে হালাল না বলা হারামো না বলা বৈধ না বলা অবৈধ না বলা তাই বৈধ অবৈধ নতুন করি সব প্রমাণ হইতে হবে দলিল প্রমাণে বৈধ পাইলে বৈধ দলিল প্রমাণে অবৈধ পাইলে অবৈধ আবার বৈধর ভিতরে কোনোটা ফরজ হবে কোনোটা ওয়াজিব প্রমাণিত হবে কোনটা সুন্নত প্রমাণিত হবে কোনটা মোস্তাব প্রমাণিত হবে কোনোটা হালাল প্রমাণিত হবে বৈধ প্রমাণিত হবে অবৈধের ভিতরে হারাম মাকরু তারিমি মাকরু তানজহি ইত্যাদি ইত্যাদি তাহলে বোঝা গেল এবাদতের ক্ষেত্রে আল আস্তফিল আসিয়ায় আল এবাহা মৌলিকভাবে মানুষের জন্য সব কিছু বৈধ যে নীতিমালা ছিল সেই নীতিমালাটা এবাতের ক্ষেত্রে প্রযোজ্য না এক নাম্বার দুই মানুষের খাবারের জন্যে আল্লাহ পাক কিছু হায়ানাত পশুর গোস্তকে হালাল করেছেন সব পশুর গোস্ত মানুষের জন্য হালাল না মাকুরুল্লাহাম নির্দিষ্ট কিছু পশু আছে যেগুলোর গোস্তকে ইসলাম হালাল বলছে এই পশুর ক্ষেত্রে হায়ওয়ানাতের ক্ষেত্রে গোস্তের ক্ষেত্রে মুসলমান কোন কোন গোস্ত খাবে কোন কোন গোস্ত খাবে না এই হুকুমের দিক দিয়া শরীয়তের মূল নীতি হইল আল আসলু ফিল লোহমে আবিল হায়ওয়ানাতে আল হোরমাতু বলো শরীয়তের মৌলিক বৃত্তি হইল এখানে হারাম আমি কোনো জন্তুর গোস্ত খাব না মৌলিকভাবে আমার জন্য হারাম শরীয়তে প্রমাণ যদি আসে দলিল একটা মুরগি হালাল এইভাবে এইভাবে জবাই করতে হবে তিনটা রক কাটতে হবে দাঁড়ালো বস্তু দিয়া জবাই করতে হবে হারাম রক্ত প্রবাহিত হইতে হবে যাকে শরীর তরিকায় জবাই বলে এই শরীর তরিকায় জবাই হইলে অমুক অমুক হাইওয়ান পশু গোষ্ঠ তোমার জন্য হালাল দলিলে প্রমাণ হইলে আমি হালালে যাব দলিল না পাওয়া পর্যন্ত আমার জন্য কিছুই হালাল না এটার মৌলিক বিষয় হইল হারাম তাহলে কয়টা মৌলিক নীতিমালা হইল তিনটা এবাদতের ক্ষেত্রে আসল নীতিমালা হইল তাওয়াকুফ হালাল হারাম কিছুই না বলা হায়ানাত পশুর গোস্তর ব্যাপারে মুসলমানের খাদ্যের ব্যাপারে এই ব্যাপারে আসল শরীয়তের মৌলিক নীতি হল হারাম দলিল পাইলে হালাল এই দুইটা অধ্যায় ছাড়া বাকি সমস্ত অধ্যায়ের ভিতরে ওই নীতিমালা খাটবে আল আসলুফিল আসিয়ায় আল এবাহা শরীয়তের মৌলিক বিষয় হইল প্রত্যেকটা জিনিস মুসলমান মানবদের জন্য হালাল দলিলের দ্বারাই হারাম প্রমাণ হইলে হারাম দলিল হারাম প্রমাণ করতে না পারলে এটা হালাল থাকবে তাহলে এই তিনটা মৌলিক বিষয় আমরা বুঝে নিলাম কিনা এটা আমাদের জন্য একটা ভূমিকা স্বরূপ এটাও একটা শরীয়তের বড় গুরুত্বপূর্ণ নীতিমালা আমরা এখন হাদিসের মাঝখানে যে সন্দেহ সন্দেহভাজন সন্দেহযুক্ত বিধান সংক্রান্ত বিষয় আলোচনা করতে যাচ্ছি এটার ভিতরে ইমাম বুখারি যেভাবে হাদিসগুলো একটার পর একটা পাঁচ ষাটটা হাদিস তিনি সংকলন করছেন এই হাদিসের ব্যাখ্যা নিয়া সবগুলোর সারমর্ম দ্বারায় এক নম্বর যে নীতিমালা বের হয় এই হাদিস থেকে শরীয়তের নীতিমালা যে নীতিমালাগুলো জানলে হাজার মাসলা সমাধান হয় সেটা হলো তুমি যদি মুস্তাহেদ হও অথবা মুস্তাহেদ তো না যোগীয় এখনকার কোনো বিষয় তোমার সামনে আসছে তুমি একজন ফকি আলেম তাহলে একাধিক ফকি বসিয়া এই বিষয়ে যখন গবেষণা করবা সিদ্ধান্ত নেওয়ার জন্য তা হইলে যদি মনে করো ওই মাসালাটার আসল নীতিমালা হইল মোবা হওয়া একটু আগে বলছি একটা নীতিমালা মোবা হওয়া আর কিছু বিধানের নীতিমালা হইল সাইলেন্ট টাকা কিছু বিধানের নীতিমালা হইল হারাম বলা যদি মাসলা এইটা মোবা হওয়ার বিষয় হয় এবাদাত না হয় কোনো হাইওয়ান পশুর গোস্ত খাওয়ার বিষয় না হয় অন্য বিষয় হয় তাহলে দেখতে হবে মাসলা ভিতরে হালালের জায়েজ হওয়ার দলিলও আছে না জায়েজ হওয়ার দলিলও আছে দোনো দিকের দলিল প্রমাণ এইগুলা শক্তি যোগ্যতা হিসাবে দুই দোনো পক্ষের দলিলের মর্যাদা গুরুত্ব সমান নাকি ব্যবধান একটা মাসলা ফকিদের সামনে এসেছে এই মাসলাইটার গবেষণা করলে কোরআন হারিসের আলোকে কিছু প্রমাণাদি পাওয়া যায় জায়েজ হওয়ার আর কিছু প্রমাণাদি পাওয়া যায় না জায়েজ হওয়ার না জায়েজ হওয়ার প্রমাণ দলিল জায়েজ হওয়ার দলিল উভয় দলিল কিন্তু একই মর্যাদার সমান সমান কোনো একটা বেশি মজবুত আর একটা দুর্বল এমন নয় দোনো দিকের দলিল কি হয় মোসাবি সমান সেই ক্ষেত্রে মোস্তাহেদ ফকির জন্যে ওটা না জায়েজ হারাম হওয়ার উপরে ফতোয়া দেওয়াটা ওয়াজ দেখেন কথাটা বুঝেন হালাল হওয়ার দলিল যে পরিমাণ হারাম হওয়ার দলিল প্রমাণও সেই পরিমাণ হালাল হারামের দলিল একদম এক সমান একই স্তরে কোনো পক্ষের দলিল দুর্বল নাই গণপক্ষের দলিল একটা আরেকটার থেকে দুর্বল না তাহলে আপনি মুস্তাহেদ আপনারা সিদ্ধান্ত নেবেন সিদ্ধান্ত জাতির কাছে পেশ করবেন সিদ্ধান্ত কি নিতে হবে শরীয়তের নীতিমালা হইল আপনি ফতোয়াটা দিবেন কিসের উপরে এই আমলটা না জায়েজের উপরে এই জন্য শরীয়তে আমরা হালিসের বিশ্লেষণের ভিতরে একটা মাসলা পড়ি হিল্লতার হরমত যদি একত্রিত হয় হালাল হারাম যদি একত্রিত হয় তখন হারাম অগ্রগণ্য হয় হালালটা মাগলুব হয় পড়ছে কি না একটা মাসলা হাদিসের থেকে মাসলা বের হইল মাসলা এটা কিছু দলিলের দ্বারায় হারাম দেখায় আর কিছু দলের দ্বারায় হালাল দেখায় হালালের দলীয় মজবুত হারামের দলিলও মজবুত দোনো দলিল কম্প্রোমাইজ করলে কিন্তু কোনো দিক থেকে কোনো দিক কমজোর না সমান সমান একই তপকার সেই ক্ষেত্রে সিদ্ধান্ত কিসের উপরে এই একটা তাইলে এটা একটা মোস্তাবাহা মানে মাসলা এটা একটা কিরে সন্দেহযুক্ত মাসলা এই মাসলাকে মোস্তাবাহা সন্দেহযুক্ত কেন বলা হয়েছে এটার হালালের পক্ষেও দলিল যেরকম হারামের পক্ষেও দলিল সেরকম দোনো পক্ষের দলিল সমান সমান কারণ এটা তো ফিউর হালালও বলা যায় না এটাকে ফিউর হারামও বলা যায় না তাইলে তো হালাল হারামে মিক্স হয়ে গেছে তাই এটা ওই দুই বিদানের মাঝখানে ওয়াবাইনাহুমা উমুরুন মোস্তাবে হাতুন এটা সন্দেহযুক্ত মাস আলা এই সন্দেহযুক্ত মাসলার মধ্যে ফকিরা সিদ্ধান্ত নিতে যদি উভয় পক্ষের দলিল সমান পায় তাইলে ফতোয়া দিতে হবে কিসের উপরে হারামের উপরে হারামের উপর ফতোয়া দেওয়ার মানে ওইটার জীবনে আমল করা যাবে না না জায়েজ যদিও জায়েজের পক্ষের দলিল ওই রকম মজবুত ছিল না জায়েজের পক্ষের দলিলের মতো তারপরে কিন্তু আমি কি করতে পারবো না জায়েজের দলিল গ্রহণ করিয়া আমল করতে পারবো এটা বর্জন করতে হবে আমার এই একটা উসুল যদি আমরা জানি তাইলে অনেক বিষয়ে গবেষণামূলক সিদ্ধান্ত নিতে বহু সহজ হবে কিনা এক ধরুন কোন মুস্তাহেদ গবেষণা করার মতো কোরআন হাদিস থেকে এত বড় ইমাম আলেম নাই একজন জনগণ ধর্মপান মুসলমান সে একটা সমস্যায় পড়ছে তার ফতোয়া জানা দরকার সে তো আলেম না ফকি না কোরআন হাদিস থেকে বের করি আসে নিজের সমস্যা নিজের সমাধান দিতে পারবে না এখন এনার দায়িত্ব হইল তুমি তোমার এই মাস্টারটা তোমার যুগের কোনো বড় ফকির কাছে জিজ্ঞাসা করো ফাস আলু আহলা জিক্রে ইনকুন তুমলা থা আলামুন তুমি যে মাস্টার জানো না জানার মতো এলেম যোগ্যতা নাই তোমরা আহালুস জিকিরকে কোরআন বলে আহালুস জিকির বিজ্ঞ আলেমকে জিজ্ঞাসা করো এখন তিনি ফতোয়া ইস্তেফতা নিয়ে প্রশ্ন নিয়ে গেছেন বিজ্ঞ আলেমের কাছে আলেম দুইজনেই দেশে প্রসিদ্ধ দনজন বড় মোত্তাকি বড় আল্লাহওয়ালা বড় এলেমওয়ালা বহুত বড় যোগ্য মুফতি ফকি কারোটাতে কেউ কম না তার দিলের এতমিনানের জন্য তিনি মনে করেন প্রশ্নটা দোনো মুফতির কাছে করল এক মুফতির জবাব দিল জায়েজ আছে আপনার মাসলাটা করতে পারেন আর এক মুফতির জবাব দিল জায়েজ নাই হারাম করতে পারবেন না এক ফতোয়া জায়েজের পক্ষে আর এক ফতোয়া না জায়েজের পক্ষে গণনাক্রমে দোনোজন মুফতি কিন্তু সমান মর্যাদার দিক দিয়া এলেমের দিক দিয়া জাতির কাছে গ্রহণযোগ্যতার দিক দিয়া তাকুয়া পরহেজগারির দিক দিয়া সমান কোনোটাকে ছোট মূর্তি কোনোটাকে বড় মূর্তি বলার অবকাশ নাই এখন মাসলা একটা আসলো কথার কথা একটা বললো তালাক হইয়া গেছে এই বিবি রাখা যাবে না হারাম আর একটা হলো তালাক হয় নাই বিবি রাখতে পারবা তোমার জন্য এই বিবি হালাল তাইলে আমরা এই মাসলাটা এই ফতোয়া এটা মোস্তাবা হবে কিনা ওই ওই লোকটার জন্যে কেন মোস্তাবা হবে সন্দেহযুক্ত কেন হবে কোরআন হারিসের এক আলেমে জায়েজ কয় আর এক আলেমে না জায়াজ কয় আমি তো মূর্খ মানুষ কিছু বুঝি না এটা জায়াজ হওয়ারও আশঙ্কা আছে না জায়জ হওয়ারও আশঙ্কা আছে আমি দি বিপদে পড়ে গেছি কি করা যায় শরীয়তের আলোকে ইমাম বুখারি যে হারিস আনছেন হাদিসের আলাকে বোঝা যায় এমন অবস্থা সৃষ্টি হইলে তাহলে যে মুফতি তোমাকে না যায় ফতোয়া দিছে যে মুফতি তোমার তালাক হয়েছে বলি বলছে ওই মুফতির ফতোয়া অবলম্বন করা তোমার জন্য ওয়াজি কর্তব্য দুই মুস্তায় যেমন দলিল প্রমাণের দিক দিয়া দলিলকে প্রমাণকে সামনে রাখিয়া এস্তিয়াত করলে হালাল হারাম দনবগের দলিল সমান থাকলে যেমন হারামের উপরে ফতোয়া দেওয়া ওয়াজিব যেই মোস্তাব্দি জাতি মানুষ মুসলমান দুইটা ফতোয়া রয়েছে দুই মুফতির থেকে দন মুফতি যুগের শ্রেষ্ঠ আলেম নির্ভরযোগ্য ব্যক্তি কোরআন হারিসের অভিজ্ঞ তাইলে এই লোকটাও ফতোয়ার ব্যাপারে না জায়েজ হারাম ফতোয়া যে মুফতিয়ে দিছে ওই মুফতির ফতোয়া লইয়া জীবনে আমল করতে হবে ওই কাজটা আর করা যাবে না দুইটা মাসলা বুঝে আসছে কিনা এক মাসলা মোস্তাহেদের ক্ষেত্রে আর এক আলা মোকাল্লেদের ক্ষেত্রে তাই না এবং দোনোটা মাসলা মৌলিক বিষয় হইল এটা এবাহাত মোবা শরীয়তে মৌলিকভাবে মোবা বানাইছে এরপরে অন্য কিছু প্রমাণ দলিলের দ্বারা হবে আসল যদি মৌলিক বিষয় যদি হালাল হয় মোবা হয় সেই ক্ষেত্রে এই দুই রকমের মাসলা আসলে দলিল কোনটা উপরে যাইতে হবে বলেন হারামের উপরে ফতোয়া দিতে হবে তাইলে আমিও মুফতিও আমল করেনেওয়ালাও যেহেতু এটা মোস্তাবা হারাম হওয়ার সন্দেহ ঢুকে গেছে দলিলের দ্বারায় হারাম হওয়ার কি হয়েছে শোভা ঢুকছে সন্দেহ ঢুকছে দলিল ভিত্তিক সন্দেহ বৃত্তিহীন সন্দেহ না তাহলে এই সন্দেহের উপরে সন্দেহকে বর্জন করা সন্দেহের কারণে আমলটা বর্জন করা মুস্তায়েদের উপর ওয়াজিব এবং ওই মুসলমানের উপরে কি মোকালেদের উপরও ওয়াজিব আচ্ছা এই দুই মাসলা বললাম আপনাদের সামনে ধরুন যদি দোনো মাস্টারটা মৌলিকভাবে কোন পশুর গোস্তের মাসালা হয় যেখানে শরীয়ত বলে আসল বিধানে হইল হারাম হওয়া সেখানে কোনো একটা জন্তুর গোস্ত সম্পর্কে প্রশ্ন আসছে এখন এটা হালাল হবে কি হারাম হবে মুস্তাহেদ দেখে হালালের পক্ষেও দলিল আছে মুস্তাহেদ দেখে হারামের পক্ষেও দলিল আছে দলিল দুইটা সমতুল্য সমান বা মোকাল্লাদের দুই মুফতির ফতোয়া নিচ্ছে এক মুফতি হালাল বলে আর এক মুফতি হারাম বলে দোনো নির্ভরযোগ্য সমান এই ক্ষেত্রে কিসের উপরে ফতোয়া দিতে হবে হারামের উপরে কারণ এটা তো মৌলিকভাবে এমনিতেই হারাম মজবুত দলিল পাওয়া গেলে হালাল হইতো তাইলে মৌলিকভাবে যেহেতু হারাম তাই দলিল উভয় পক্ষে সমতুল্য তাই হারামটা প্রাধান্যতা পাবে ওই মোতাবেক আমল করতে হবে ওই মোতাবেক ফতোয়া দিতে হবে এটা হলো আরেক স্রোত আর যদি প্রথমটা যেটা বললাম মৌলিক বিষয় হালাল মোবা আল আস্তুফি আসিয়া এবাহা সেখানেও দুই দলিল টকরা হইলে দলিলের মর্যাদা সমতুল্য হইলে দুই মুফতির ভত টকরা হইলে মুফতি দুজন সমতুল্য হইলে তখন ফতোয়ার আমল কার উপরে চলবে বোঝেন নাই কথা আসল হারাম হইলে তো বতরে কি আওলাই ফতোয়া হবে হারামের উপরে আসলটা হারাল হইল ফতো হবে কিসের উপরে হারামের উপরে হারামের উপরে ফতো হওয়ার অর্থ কি বলেন শোভা হারাম হওয়ার যে সন্দেহ সৃষ্টি হয়েছে মাস্টারের ভিতরে সেটা গ্রহণযোগ্য সন্দেহ এই সন্দেহের কারণে কাজটা করা যাবে না এবার আসেন আপনাদেরকে আর একটা থিওরি দিচ্ছি সেটা হলো মনে করেন মোস্তাহেদক আর মোকাল্লেদক কোন একটা মাস্টার ব্যাপারে দোনো পক্ষের দলিল আছে হালাল হওয়ার হারাম হওয়ার জায়েজ হওয়ার না জায়েজ হওয়ার কিন্তু হালাল হওয়ার দলিলটা খুব মজবুত আর অগ্রগণ্য হারাম হওয়ার দলিলটা কিনা মজবুত না দুর্বল কিন্তু দলিল আছে একবারে ফেলি দেওয়ার মতো না আগে বলছিলাম সমান সমান দলিল এখন বলছি হালালের পক্ষে দলিল কি বলো না দুর্বল মজবুত সেই ক্ষেত্রে দেখতে হবে মাসালা এটার মৌলিকভাবে মোবা হওয়ার মাসালা না হারাম হওয়ার মাসালা যদি মাছটাটার মৌলিকভাবে হালাল হওয়ার মাসালা গোষ্ঠ সংক্রান্ত কোনো বিষয় না বুঝছেন বা এবাদতের বিষয় না সেই ক্ষেত্রে জায়েজ হইল হালাল হওয়ার পক্ষে যেহেতু দলিল মজবুত দলিল বড় শক্তিশালী তাই হালালের উপরে আমল করা বা ফতোয়া দেওয়া জায়েজ কিন্তু এটাকে হারাম মনে করিয়া হারাম হওয়ার যেহেতু সন্দেহ আছে এই সন্দেহের কারণে এই আমলটা না করা আমলটার থেকে দূরে থাকা এটার থেকে বেঁচে থাকা হইল উম্মতের জন্য মোস্তাহের জন্য মুস্তাহাব ওয়াজিব না মুস্তাহাব জোরে বলা ওয়াজিব না মোস্তাহাব আগেরগুলা কি ছিল ওয়াজিব ওয়াজিবের চার স্রোত বয়ান করছি মাস্তা মোবা হইলে দুই সুরত মোস্তাহাদ আর মোকাল্লাদের আর মাস্তা হারাম হইলে দুই সুরত মোস্তাহাদ মোকাল্লাদের এখন বলতেছি হালাল হওয়ার পক্ষে দলিল শক্তিশালী কিন্তু হারাম হওয়ার শোভা সন্দেহ আছে দলিল একটু দুর্বল বাকি একদম অগ্রহণযোগ্য না সেই ক্ষেত্রে মাসালা কি ফতোয়া আপনি জায়েদের পক্ষে দিতে পারবেন আবার লিখতে হবে আপনি এটা করতে পারেন জায়দ আছে তবে না করাটা আপনার জন্য উত্তম হবে সতর্কতামূলক কারণ হারাম হওয়ার না যায় হওয়ার যেহেতু একটা এতেমাল একটা সম্ভাবনা আছে সেখানে যদিও নাকি দুর্বল হোক তাইলে মুসলমান হারাম যেখানে মিশ্রিত না যায় সবার সন্দেহ আছে এমন কাজ থেকে বেঁচে থাকা এটা তাকোয়ার দলিল পরহেজগারির দলিল এটা ইমানের জন্য নিরাপত্তা আকিদার জন্য নিরাপত্তা ইসলামের জন্য নিরাপদ তাই এটা বর্জন করাটা মুস্তাহাব বাকি করতে চাইলে করতেও পারবে এটা জাহেজ শর্ত হইল কি মাসলাইটা কিসের হইতে হবে গোষ্ঠ সংক্রান্ত মাসলা না হইতে হবে যে সমস্ত বিষয়ের ভিতরে আসল হইল হারাম হওয়া সেই মাসলা না হইতে হবে আসল হালাল এমন মাসলা হইতে হবে সেই ক্ষেত্রে হালাল পক্ষে দলিল মজবুত হইলে করা কি হবে জায়েজ আর এক ভাষায় বলেন রোকসৎ আর হারামকে হারামের দিকটা মূল্যায়ন করি ওই কাজ থেকে বর্জন করা এইটার থেকে বারণ করা মুফতির জন্য মোকালাতের জন্যে এটা হবে তার জন্য কি আজিমত সর্বোত্তম কাজ তাহলে হালালও পরিষ্কার হারামও পরিষ্কার অনেক বিষয়ে হালাল হারামে মিক্সার মিক্সারের ক্ষেত্রে কিছু কিছু মিক্সার আছে দুনো দিকে দলিল সমান কোনো কোনো মিক্সার আছে দলিল সমান নাই হালালের দলিল মজবুত হারামের দলিল কিরে দুর্বল সেই ক্ষেত্রে হারামের দলিল করে আমল করিয়া বর্জন করা কি হবে কি হবে মুস্তাহাব বুঝেন নাই কথা শোনেন এই যে মোস্তাব বললাম হারালের দলিল মজবুত হারামের দলিল দুর্বল তারপরে হারামের দিকে যায়া এটাকে বর্জন করাটা আমার জন্য উত্তম নিরাপদ মোস্তাব যে বলছি এই মোস্তাবটাও এক শর্তে সেই শর্তটা হইল তুমি যদি জায়েজের পথে চলে যাও জায়েজের পক্ষে যদি দলিল মজবুত জায়েজের পক্ষে চলে যাও রক্সর দিশে শরীয়তে জায়েজ করছে এখন জায়েজের পক্ষে যাওয়ার কারণে যদি খোদা না কাস্তা মাস্টারটা এমন হয় যে তুমি এক সময় এক সময় হারামের মধ্যে পড়ে যাওয়ার প্রবল আশঙ্কা আছে হারাম কাজ করি ফেলার প্রবল আশঙ্কা আছে সেই ক্ষেত্রে কিন্তু এই দুর্বল দলিলওয়ালা হারামের এই দিকটাকে বর্জন করাটা ওয়াজিব হয়ে যাবে মোস্তাহাব না তোমরা বুঝো বুঝো না কিছু মশালা এটা একটা উদাহরণ দিই রমজান মাসে দিনের বেলায় রোজা অবস্থায় স্বামী তার স্ত্রীকে আদর মায়া করা চুম্বন করা টাচ করা এটা শরীয়তের দলিল হইল এটা মজবুত দলিল জায়েজ রসুল্লাহ আসলাম নিজেই নিজের বিবিদেরকে এরকম করছেন জামা করা সঙ্গম তো হারাম রোজার সঙ্গে সঙ্গে ব্যঙ্গে যাবে কাফফারা দিতে হবে বিরাট বিষয় এর পক্ষে বুখারি মুসলিম সহ বহু সই কিতাবের ভিতরে আম্মা এসা উম্মে সালমার থেকে হারিয়ে আছে কিন্তু কোনো কোনো আসলাপ কিছু কিছু হাদিসে দেখা যায় যে এইভাবে স্ত্রীকে চুম্বন করা উচিত না এই দিকটা অত্যন্ত দুর্বল তাই স্ত্রীকে চুম্বন করার বৈধতা মজবুত দলিলে প্রমাণিত আর উচিত নয় করা ঠিক হবে না এটা দুর্বল দলিলের দ্বারা প্রমাণিত মানে না যায় দুর্বল দলিল দ্বারা প্রমাণিত তাহলে আমরা একটু আগে বলছি মাসলা যদি মৌলিকভাবে হালালের হয় জায়েজের পক্ষে দলিল বেশি মজবুত না জায়েজ পক্ষে দলিল কিরে দুর্বল তাইলে জায়েজের পক্ষের দলিল দিকে আপনি আমল করতে পারবেন তো অনুমতি আছে তো কিন্তু হারাম মনে করি না জায়েজের পক্ষে যাইয়া এখান থেকে বেঁচে থাকা কি মুস্তাহাব না মুস্তাহাব না এখন যদি কোনো ক্ষেত্রে এমন ব্যক্তি হয় যে ব্যক্তিকে এরকম অনুমতি দিলে সেই ব্যক্তি নিজের নফসের উপরে কন্ট্রোল রাখতে পারবে না নতুন বিবাহিত সে বিবিকে আদর করতে গিয়া রোজা অবস্থায় সে সঙ্গমে লিপ্ত হবে তখন এটা গুনায় কবিরা হয়ে যাবে রোজা বেঙ্গে যাবে এটা প্রবল আশঙ্কা থাকলে কিন্তু তার জন্য ওই দুর্বল দলিলের ভিত্তিতে এর থেকে বেঁচে থাকা ওয়াজিব হইয়া যাবে বুঝো নাই কথাটা তাইলে সবার উপরে আমল করা আর এক বাসায় আমলটাকে বর্জন করা ওই প্রথম সুরত বলছিলাম মোস্তাহেদের ব্যাপারে ওয়াজিব দলিল সমান ছিল মোকাল্লাদের ব্যাপারে ওয়াজিব দুই মুফতি সমান ছিল ঠিক আছে আবার আরেকটা সুরত বলছিলাম যে আসলটা মোবা হইতে পারে বিষয়টা মোবার বিষয় হইতে পারে মোবাহুল আসল অথবা হরমতুল আসল হরমতুল আসল হইলেও একই মাসলা কিসের উপরে আমল করতে হবে হারামর উপরে এখন তিন নম্বরে আর একটা মাসলা নতুন করে বললাম যদি দুই ধরনের দলিল সমান না হয় বরং হালাল জায়দাবাদ দলিল মজবুত হয় শক্তিশালী হয় হারাম হওয়ার দলিল দুর্বল হয় মাছটা এটা মৌলিকভাবে হারামের বিষয়টা না হয় তাইলে তুমি তোমার জন্যে হালালের পক্ষে যাওয়াটা অনুমোদন বৈধতা কিন্তু উত্তম হইল হারাম মনে করিয়া ওই হারামের দিকটাকে প্রাধান্যতা দিয়া এই কাজ থেকে বিরত থাকা এটা মোস্তাহ ছিল না ওয়াজিব ছিল কিন্তু মোস্তাহটা কয় শর্তে এক শর্তে সেটা হলো মোস্তাব দেখিয়া কথা এটা মোস্তাবে না আমি এটার উপরে আমল না করিয়া জায়েদের পক্ষে আমল করব। এখন জায়েদের পক্ষে আমল করতে গিয়া যদি গুনার ভিতরে পড়ে যাওয়ার প্রবল আশঙ্কা থাকে সেই ক্ষেত্রে ওই জায়েদের দিকে যাওয়াই যাবে না বরং হারামের উপরে আমল করিয়া ওই কাজটাকে বর্জন করতে হবে বোঝেন না মাস্তা এই পর্যন্ত মাসলা বললে আরেকটা মাসলা এর পাশাপাশি বলি জায়দের পক্ষের দলিল অত্যন্ত শক্তিশালী নায়াজের পক্ষের দলিল দুর্বল কিন্তু মাসালাইটা গোষ্ঠ সংক্রান্ত পশু সংক্রান্ত বুঝেন নাই একটু আগে বলছি আপনার জন্য অনুমোদন আছে জায়েদের পক্ষে যাওয়ার বলছিলাম কি না সেটা মাস্তা কিন্তু যদি এমন মাস্তায় হইতে হবে এই ফয়সালাটা যে মাস্টার আসল হবে মোবা কিন্তু আমি তো বলেছি হায়ওয়ানাত পশুর গোস্তের ব্যাপারে মুসলমানের আসল শরীয়তের বিধান হলো হারাম হওয়া এই মাছটা যদি এমন হয় যে কোনো একটা গোস্ত হালাল কি হারাম এই ব্যাপারে দলিল বেশি মজবুত হইল হালালের পক্ষে কিন্তু হারামের পক্ষেও কিছু না কিছু দলিল আছে সেই ক্ষেত্রে আপনার জন্য হালালের পক্ষে যাওয়ার অনুমতি নাই আপনাকে হারামের পক্ষে গিয়া এটা হারাম ফতোয়া দেওয়া এটা বর্জন করা ওয়াজিব হয়ে যাবে কথা বলে না অথচ প্রথমে মাসটা বলছিলাম এটা কিরে মোস্তাহাব কারণ হারামের দলিল তো দুর্বল তাই এদিকে এই দিকটা গ্রহণ করা উত্তম মোস্তাহাব না করলেও চলবে এটাই বলছিলাম কিন্তু যদি মাসলা এটার মৌলিক মৌল মূল কী হয় হারামের মাস আলা হয় যেমন পশুর গোস্তের ব্যাপারে তাহলে সেখানেই ভিতরে কিন্তু হারামের পক্ষের দলিল মজবুত হইলে হারামের পক্ষের দলিল দুর্বল হইলেও হারামটা প্রাধান্যতা পাবে কারণ মূল মাসলার জিনিসটা হারাম তাই ফতোয়া দিতে হবে এই গোস্ত খাওয়া হারাম হবে কালকে তোমাদেরকে হাদিসের বিবরণ দিয়েছিলাম এক সাহাবি নবীকে জিজ্ঞাসা করতেন হুজুর আমি আমার শিকারী কুকুর প্রেরণ করেছি শিকার করার জন্যে সে শিকারও করছে মনে হয় আমি পাখি ধরার জন্য যখন গেছি শিকার কিত পাখি দেখলাম যে আমার কুকুরের সঙ্গে আরেকটা কুকুর দাঁড়াই রয়েছে এই কুকুরের উপর তো আমি বিসমিল্লা পড়ি নাই এখন সন্দেহ জাগছে আমার মধ্যে আমার কুকুরে স্বীকার না করি কোনো ওই দুই নম্বর কুকুর এইটা স্বীকার করলো কি না ওটা করলে তো আমার জন্য হালাল হওয়ার কথা না আমারটা করাটা করলে তো হালাল হবে তো বাহ্যিকভাবে আমারটাই করছে এইটা আমার অগ্রগণ্য মত দিলে চায় তবে একটা দুর্বল সম্ভাবনা আছে আমারটা নাও করতে পারে ওটা করতে পারে তাহলে আমি কি করব বুখারি রেবায়ত বুখারি হাদিস রসুলে কি বলছেন লা তাকুল খাওয়া যাবে না হারাম কি ভাই এখানে তো হালালের পক্ষে দলিল মজবুত কারিনা মজবুত নিজের কুকুরটাকে শিক্ষিত প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরকে পাঠাইলেও শিকার করার জন্যে আর শিকারও হইল তাইলে এই কুকুরের শিকার করাটাই তো অগ্রগণ্য বিষয় আর একটা দাঁড়ানো অবস্থা দেখছে কোন আলামত চিহ্ন নাই সে স্বীকার করছে বলি সন্দেহ পায়দা হয়েছে সেটা করল কিনা শরীয়ত বলে আল্লাহ নবী বলেন লা খাওয়া জায়েজ হবে না হারাম দেখছেন হারামের দিকটা দুর্বল হালালের দিকটা সবল মাসলা এটা গোস্তের ব্যাপার যেখানে মুসলমানের জন্য মৌলিক বিষয় হারাম হওয়ার তাই এক্ষেত্রে শরীয়ত কি বলছে এই দুর্বল পয়েন্টের উপরে আমল করা ওয়াজিব তাই তুমি এটা কখনো গোষ্ঠ খাইতে পারবে না কথা বোঝো নাই বোঝো নাই কথা এইগুলা কতগুলা মৌলিক এই হাদিস থেকে শরীয়তের বিরাট বিরাট নীতিমালা বের হয়েছে এক এক নীতিমালার থেকে হাজার মাস্তা ইস্তেমবাদ হবে তবে আরেকটা নীতিমালা বলি আমি সামনে চলব আরেকটা নীতিমালা হইল হারামের মিশ্রণের সন্দেহ সন্দেহ দুই প্রকার শোভা দুই প্রকার কয় প্রকার ভাই এক প্রকারের সন্দেহ হইল যে নাসিয়ান দলিল মানে ওই সন্দেহের পিছনে দলিল প্রমাণ আলামত আছে শরীয়তে মোটামুটি এটাকে মূল্যায়ন করে এমন দলিল বৃত্তি আছে এতক্ষণ যাবৎ হারামের যে শোভা আছে হারামের যে সম্ভাবনা আছে এই সম্ভাবনা বলছি যে আমি সম্ভাবনাতে কোন সম্ভাবনা যে সম্ভাবনার পিছনে কি আছে বৃত্তি আছে যদি সম্ভাবনার পিছনে কোনো বৃত্তি না থাকে শরীয়তের আলোকে কোনো বৃত্তি নাই খামাখা এমনি মনের সম্ভাবনা সেই জাতীয় শোভা যেই শোভা সন্দেহের কোনো বৃত্তি নাই শরীয়তে এইটাকে নাম দিয়েছে ওয়াসওয়াসা বলি এইটা আসলে সন্দেহযুক্ত বস্তু না এটা তোমার খামাকা ওয়াসওয়াসা সৃষ্টি হয়েছে শরীয়তে বলে ওয়াস ওয়াসার থেকে পানা চাও মিনসারিল ওয়াস ইল খান্নাস এটা সমস্যা অনেক সময় ওয়াস ওয়াসার কারণে আমরা হালাল জিনিসকে বলে দিই এটা হারাম এটা হারাম এটা হারাম কারণ আমার মনে হয় এটাকে এই হয়েছে আমার মনে হচ্ছে এটার মধ্যে এই সব হারাম ঢুকছে আমার মনে হচ্ছে এটার ভিতরে এই প্রবলেম সৃষ্টি হয়েছে এই আমার মনে হচ্ছে মনে হচ্ছে বলিয়া বৃত্তিহীন কতগুলা শোভা লাগাইয়া অনেক বৈধ হালাল বস্তুকে মানুষ আজকাল কিছু লোকে হারাম বলা শুরু করছে শরীয়তে এই সমর্থ মাসলা গ্রহণযোগ্য না বুঝেন নাই কথা হাজা আম্মা সিদ্দিকা জিজ্ঞাসা হলেন বোখারির হাদিস এই হাদিসের আন্ডারে হুজুর আমাদের পাশের গ্রাম এই গ্রামটা মুসলমানের গ্রাম এখান থেকে কিছু মুরগির গোস্ত গরুর গোস্ত আমাদের বাজারে আসে জবাই তো এখন আমি এটা খরিদ করি আম্মা এসা বলেন আমি এটা খরিদ করে গোস্তটা খাইতে পারবো কিনা কারণ আমি তো জানি না এই মুরগি জবাই করার সময় গরু জবাই করার সময় ওই গ্রামের লোকগুলো বিসমিল্লা পড়ল কিনা আমি তো জানি না আমার সন্দেহ হচ্ছে নাও তো হতে পারে তাইলে এটা খাওয়া জায়াজ হবে কিনে আল্লাহ রসুল জবাব দিলেন জায়াজ হবে এটা খাইবা মনে সন্দেহ আশা থাকলে খাওয়ার সময় বিসমিল্লা পড়বা এটাই যথেষ্ট হালাল যাবার সময় বিসমিল্লা দরকার নেই নবীজি কেন বললেন কাজে এটা আম্মা এসার ওয়াসওয়াসা আম্মা এসার না হারিসটা আম্মা এসার এটা সাহাবিদের যুগের ঘটনা এক সাহাবি এরকম প্রশ্ন করছেন হারিস বর্ণনা করছেন আম্মা এসায় তো বলে তুমি যে মনে করছো যে এটা খাওয়া যাবে না মনে হয় ওরা জবাই করছে যে বিসমিল্লা বলে নাই মনে হয় এই যে মনে হয় বলে নাই সন্দেহ করছো এটা শরীয়তে গ্রহণযোগ্য না কারণ মুসলমানের এলাকা তোমার গুমান করা ছিল জন্নু বিল মিনা খাইরান মুসলমানদের ব্যাপারে ভালো ধারণা রাখা তোমার জন্য জরুরি ছিল মুসলমানের এলাকায় গরু জবাই হয়েছে মুরগি জবাই হয়েছে তোমার সন্দেহ কেন হবে খামাখা হ্যাঁ তুমি যদি চোখে দেখো যে মুসলমানের এলাকা হইলে কি হবে মুসলমান হইলে কি হবে তারা জবাই করতেছে বিসমিল্লা একবার পরে না তখন মাসলা ভিন্ন তুমি দেখাও নাই জানাও নাই শুধু মনে মনে সন্দেহ করিবা হয়তো পরে নাই এই রকম সন্দেহের কোনো দাম নাই এটার নাম ওয়াসওয়াসা এটার কারণে শরীয়তের কোনো হালাল জিনিস হারাম হবে না এই কয়েকটা নীতিমালা বলার পরে আজকে তোমাদেরকে কথাটা বলার উদ্দেশ্য এই হয়তো আমার কথাটা আরও মুসলিম জাতির কাছে প্রকাশ পাবে বুখারি শরীফের এই হাদিস থেকে কথাগুলা নীতিমালাগুলা বের করলাম ওলা সার নিয়ে হাদিস বের করেছেন এর কারণ ছিল আজকে আমাদের সমাজের ভিতরে বাড়াবাড়ি চলতেছে আমাদের যোগটা আমাদের সমাজটা মুসলমানদের বাড়াবাড়ির সমাজ এক দলে বলে আমাদের মার্কেটে যত পণ্য পাওয়া যায় গোস্ত হোক রুটি হোক দুধ হোক এটা হোক সেটা হোক যা পাওয়া যায় বেশ কিছু পণ্যের ব্যাপারে ধারণা পোষণ করে রাখছে সম্ভবত এখানে সুবরের চর্বি মিক্স আছে সম্ভবত এখানে এই হারাম মিক্স আছে সম্ভবত এখানে নাপাকি মিক্স আছে এরকম সম্ভবত বলে বলে ধারণার ভিত্তিতে অন্য কোনো ভিত্তি ছাড়া দলিল ছাড়া ডকুমেন্ট ছাড়া মনের ধারণার ভিত্তিতে বা বিভিন্ন কথা কানে আস্তে আস্তে পত্রপত্রিকা মানুষের মুখ থেকে ধারণা সৃষ্টি হয়েছে ধারণার ভিত্তিতে বিরাট বড় তালিকা সাবাইয়া বলতেছে হে মুসলমানরা সাবধান বর্জন করো এই সমত পণ্য খাওয়া যাবে না একদল আছে প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে পণ্যগুলা অহরহ চলে সকাল বিকাল মুসলমান উম্মত মুসলিমা এই কাজগুলা দৈনিক তাদের প্রয়োজন তারা অহরহর ব্যবহার ইউজ করতেছে খাচ্ছে ব্যবহার করতেছে এমন পণ্যের ব্যাপারে কিছু লোক মনের ধারণার উপরে ভিত্তি করে পোস্টার সাবাই দিল হ্যান্ডবিল সাবাই দিল বর্জনীয় বলিয়া দাওয়াতে তবলিক শুরু করে দিল পত্রিকা দেওয়া শুরু করে দিল প্রচার করা শুরু করে দিল এইটা শরীয়তের এই রসুলের হাদিসের নীতিমালার ভিত্তিতে এটা মারাত্মক বাড়াবাড়ি এটা উচিত নয় আর কিছু মুসলমানকে আমাদের সমাজে এমন পাওয়া যাবে তুমি যদি সচককে কোনো ফ্যাক্টরিতে দেখছো এই খাদ্যটার ভিতরে কুকুরের পেশাব রক্ত মিক্সার করে ইয়া রুটি বানাইছে ডাবল পাউরুটি বা বিস্কিট তুমি রিচার্জ করি তোমার নজরে ধরা পড়ছে হের ব্যাপারে আসিয়া শপথ করে দিকে বলো যে এই বিস্কিটটা এই খাদ্যটা খাওয়াটা ঠিক হবে না জায়েজ নাই কারণ এর ভিতরে এত পার্সেন্ট মদ আছে এত পার্সেন্ট সুয়ের চর্বি আছে বা রক্ত আছে ইত্যাদি ইত্যাদি দেখবে একদল বলবে আরে ভাই ফতোয়া দিয়া কিলা এই দুনিয়াতে না খাইয়া মরব নাকি আল্লাহর নেয়ামত যা মার্কেটে আছে তোমাদের কথা শোনার দরকার নাই যা সামনে আছে সব খাইতে হবে যদি এরকম ফতোয়ার পিছনে থাকি তাহলে জাতি তো না খাইয়া মরে যাবে এক দল আছে এরকম আরেক দল আছে মনের মধ্যে সন্দেহ হইলে হারাম ফতোয়া দেওয়ার পক্ষে এইটো অতিরঞ্জিত এইটো অতিরঞ্জিত এইটা এফরাত এটার তাফরিদ ইসলাম এফরাত তফরিদ বাড়াবাড়ির মধ্যে নাই ইসলাম হলো এতেদারের ধর্ম বুঝো না কথা মাস্টাররা মাঝামাঝি হারামের মিশ্রণের দলিল প্রমাণ ডকুমেন্ট পাইলেও তুই মানবা না আর বলবা ফতোয়া মানতে মানতে না খাইয়ে মরবো নাকি আর এটা বলে চাউল দেখো না এই যে ভাত খাও চাউল পাকায়া ভাত হয় এই চাউল আসে দানের থেকে দান হয় দান খেতে এই দান ক্ষেত থেকে নিয়া দানগুলোকে পৃথক করা গরু দিয়া মোড়ানো গরু পেশাব করে পায়খানা করে লেদের সনের সব করিয়া দোয়া নাই পালা নাই এই দানকে শুকাইয়া এ নাবাগি সহ আবার মিশিনে দিয়ে চোরাইয়া চাউল করি এখন সন্ধ্যা করে ভাত খাইতেছ যদি তুমি ভাতের পিছনে চিন্তা করো এই ভাতটা কেমনে আইলো চাউলটা কেমনে আইলো কত স্তর পার হয়ে আইছে তাহলে দেখবা যে অনেক না যায়দের সম্ভাবনা তোমার দিলের মধ্যে পয়দা হবে অতএব এত বেশি ততব্য তালাশ করতে গেলে তখন না খাইয়া মরতে হবে ভাতও খাইতে পারবা না তাই এই মুফতিদের ফতোয়া চিন্তা করার দরকার নাই এমন এক দল আছে না নাই এটা সঠিক আবার তালিকা করে দিছে এটা বর্জনীয় বিস্কিট পান্নদ্রব্য ওইটা ওইটা আমার আলোচনার বিষয় এটা না যে যারা পোস্টার হ্যান্ডবিল করতেছে তারাও না যায় যে আমার বিষয় হইল শরীয়তের বিষয় হইল হাদিস থেকে যা পাইলাম যদি কোনো খাদ্যদ্রব্যের ব্যাপারে কোনো পণ্যের ব্যাপারে তুমি শুনিয়া থাকো পত্রিকা পাইয়া থাকো তাইলে ওইটার বিষয়টা তোমার প্রমাণ মিলতে হবে দেশীয় পণ্য হইলে সহজ এটা রিচার্জ করা যে আসলে কথাটা ঠিক কিনা সবাই বলতেছে একটু দেখালই দেখার অনুমতি আছে বেশি না কিছু দেখার অনুমতি আছে যদি প্রমাণিত হয় যে এরকম হইয়া থাকে তাহলে অবশ্যই তুমি পোস্টার হ্যান্ডবিল ছাপাও জাতিকে জানাও জাতি জানে না এই খাদ্যের ভিতরে এই হারাম মিশ্রিত আছে কারণ এর শোভা নাসি আন্দোলন এই সন্দেহের পিছনে কি আছে বৃত্তি আছে বৃত্তিটা কি আমার চোখের দেখা আমি ফ্যাক্টরিতে যে দেখে এসেছি বোঝেন নাই কথা কিন্তু আমার দেখা নাই নির্ভরযোগ্য সূত্রে যেটা একিন করা যায় এমন প্রমাণও নাই খালি বাজারের মানুষের কথা প্রচার অপপ্রচারের মাধ্যমে কোন পণ্যের ব্যাপারে এরকম মিক্সারের মাসলা যদি আসে তাহলে তার ভিত্তিতে ফতোয়া দেওয়া জায়াজ হবে না দাওয়াত দেওয়া জায়াজ হবে না প্রচার করা জায়াজ হবে না তবে তোমার মনে চাইলে তুমি ব্যক্তিগত পর্যায়ে এরকম কাজ থেকে বস্তু থেকে সতর্ক সাবধান থাকতে পারো এটা তোমার ব্যক্তিগত তাকোয়া কিন্তু এটাকে পোস্টারিং করিয়া না যায় বলিয়া পুরা জাতিকে কষ্টের মধ্যে ফেলিয়ে দেওয়া এটা তোমার জন্য শরীয়তের এলাও না মাস্টার বুঝতে পারছো তেমনিভাবে কোনো একটা পণ্যের ব্যাপারে একইনি খবর পাইছি চোখে দেখেছি নির্ভরযোগ্য সূক্তে রিচার্জ কমিটিতে প্রমাণিত হয়েছে সেখানে হারামের মিক্সচন আছে আমি চুপ থাকবো তাও হবে না যদি থাকে সবার নাসিয়ান দলিল হয় তাহলে এটার ব্যাপারে জাতিকে সাবধান করতে পারা যাবে দাওয়াত দেওয়া যাবে কিন্তু এটা শোভা নাসিয়ান দলিল তার দলিল প্রমাণ থাকতে হবে বৃত্তি থাকতে হবে বৃত্তি ছাড়া মানুষের কথায় মনের চাহিদায় মন মতো কোনো কথা বলিয়া জাতিকে পেরেশান করা টেনশনে ফেলি দেওয়া কষ্টে ফেলি দেওয়া হারালকে হারাম বতোয়া দেওয়া এটা কিন্তু বিলকুল জায়জ নেই শরীয়তের মাস্টাররা বুঝছেন তবে দলিল প্রমাণের জন্য বেশি সীমাহীন রিচার্জ গবেষণা করাও ইসলামে এত জরুরি মনে করে না যে এইটার পিছনে লাগলাম এই দুধটা কোথার তৈয়ার হয় পান্তাটা কোথার তৈয়ার হয় একদম সব দুনিয়ার বাদ দিয়া সফর করিয়া খালি রিসার্চের জন্য তাদের ফ্যাক্টরির তল্লাশি দিলাম শরীয়ত বলে এত বেশি তল্লাশিও ঠিক না এটা প্রমাণ কালকে আলোচনা করছিলাম মোয়াত্তা মালেক সই হাদিসের কিতাবের মধ্যে আছে ওমর ইবনে খাত্তাব আর হজরতে ইবনুল্লা আস রাজি আল্লাহ আনু যখন সফরে যাচ্ছিলেন পানির অভাব পানি নাই অজু করার খাওয়ার কোনো পানি টানি নাই কুয়া একটা পাইছেন সামান্য পরিষ্কার পানি সেখানে আছে তখন ইবনুল্লা আস কি করছিলেন কুয়ার মালিককে জিজ্ঞেস করছেন এ সাহেবে হাউস তোমার এই কুয়ার মধ্যে কোনো জঙ্গলের বাঘ ভালুক আসিয়া পানি খায় কিনা যদি খাইয়া থাকে তাইলে মুখে লেলা পড়ব লেলা না পাক পানিও কম পানি নাপাক হয়ে যাবে এই জন্য প্রশ্নটা করছিলেন ওমর ইবনে হত্তাব বললেন হে সাহেব আল হাউস লা তুকবের না তোমার ব্যাপারে আমাদের কিছু রিচার্জ করার দরকার নাই তোমার জিজ্ঞাসা করা আমার কর্তব্য ছিল না তুমি চুপচাপ থাকো আমরা দেখতেছি পানিটা পরিষ্কার এই পানির আশেপাশে কোনো বাঘ বালুক আসিয়া পানি খাওয়ার এমন আলামত নাই তাই আমার জন্মে গালে আমার দিলে টানে পানি পাক তাই আমি পাক পানির দ্বারা উজু করবো গোসল করব পানি খাবো যদি তুমি এবার আবার কোনো একটা কথা বলো এটার পিছনে গিয়ে এবার এটাকে নাপাক হইয়া গেলে তাহলে তো আমাদের জীবন কষ্ট চলাও কষ্টকর হয়ে যাবে এইটা বিরাট বড় ভিত্তি যে অতি মাত্রায় তল্লাশি করার পিছনে পত্তিও নাই যদি অতিমাত্রায় তল্লাশি ছাড়া কিছু মেহনতে কিছু চেষ্টার মাধ্যমে প্রমাণিত হয়ে যায় তাহলে অবশ্যই তুমি না যায় বলো কথা পরিষ্কার হয়েছে কিনা বলো পরিষ্কার হয়েছে কিনা বলো আরেকটা হাদিসও তোমাদেরকে শুনাইছিলাম ওমর ইবনে খাত্তাব রাজি আল্লাহ তিনি গভর্নর থাকতে ইয়ামান থেকে কতগুলা চাদর আনাইয়া মদিনা বিক্রি হইতো ওনার বিজনেস ছিল আর মানুষ অপপ্রচার মার্কেটে চালাই দিল এই চাদরগুলো ইয়ামানের তৈয়ার হয় রং দেওয়া হয় আর চাঁদদের রঙগুলো পেশাবের ভিতরে ডুবাই দেয় অনেক সময় ডুবাইয়া রাখে যাতে নাকি পেশাবগুলা পাকাপোক্ত আরে রঙগুলা পাকাপোক্ত হয় তাইলে এই কাপড় তো পেশাবে রঙিন এটা তো নাপাক এমন কথা প্রচার হচ্ছিল ওমর ইবনে খাতাব চাইছিলেন যে ইয়ামানে পাঠাই একটা টিম এটা গবেষণা করে আনত কিন্তু পরে ওমর বললেন না তোমাদেরকে আমি পাঠাবো না কারণ আমার নবীজির কথা স্মরণ আসছে আল্লাহর মাহবুব নবী বলছেন লা দিন হুকুম নাহান নবী ওসালাম আনি তামা তাম মুকেফি দিন দিনের ভিতরে শরীয়তের ভিতরে বেশি বাড়াবাড়ি করা অতিমাত্রায় বাড়াবাড়ি করা অতিমাত্রায় তল্লাশি করিয়া এখান থেকে খাল বের করা এইটাও রোজ ইসলাম এলাও করে না বস মাঝামাঝি ইসলাম এইটার পিছনে থাকার জন্য দেশ ভ্রমণ করিয়া সেই ফ্যাক্টরি তল্লাশি দেওয়ার তোমার দরকার নাই আবার যদি কোনো প্রমাণ নির্ভরযোগ্য পাওয়া যায় এটাকে অ্যাবাউট করিয়ে যাওয়ার রাস্তা নাই এটা প্রকাশ করতে হবে এই কথাগুলা সব ওই সমর্থ পণ্যের ব্যাপারে যেগুলার আসল মানুষের জন্য হালাল কিন্তু বিষয়টা যদি মুরগির হয় গরুর গুস্তর হয় হ্যাঁ আমাদের দেশে বাজারজাত হচ্ছে ব্রাজিলের গরুর গুস্তর মুরগি বুঝো নাই খাসির গোস্ত ওই খ্রিস্টান দেশে জবাই হয় প্যাকেটিং হয় আমার বাংলাদেশে মুসলিম দেশে আসে আর বড় বড় চাইনিজ হোটেলের ভিতরে সব ওদের দেয়া মুরগি খাওয়াচ্ছে হ্যাঁ ম্যাকডানোল তারপরে কেএফসি অহরহ চলতেছে এই ব্যাপারে সৈদের মাস্তা হইল মনে রাখতে হবে এটা পশু পশুর গোস্ত মুরগি হোক আর গরু হোক এই ব্যাপারে শরীয়তের আসল মূল বৃত্তি ছিল হারাম তাইলে এটার ভিতরে সামান্য যদি শোভা সন্দেহ যার কিছু না কিছু বৃত্তি আছে এমন সন্দেহ তাকে এটা সম্পূর্ণ হারাম হবে তাই এই ব্যাপারে তোমার গবেষণা করার অধিকার আছে বুঝো নাই কথা বুঝো নাই কথা তাইলে এবং গবেষণা করা হচ্ছে দুনিয়ার যত গরু ছাগল মুরগির গোস্ত মুসলিম রাষ্ট্রে আসতেছে রিসার্চ করে দেখা গেছে সব জায়গায় জবাই করতেছে খ্রিস্টানেরা আমি আমেরিকায় গেছিলাম আমেরিকার ভিতরে খাদ্যদ্রব্যের মধ্যে দুইটা ইয়ে আছে ডাব্লিউ না কি একটা লেখা আছে প্যাকেটের উপরে এটার মানে এটা ইহুদিদের খাদ্য বুঝছো না আর ওই ডব্লিউ শব্দটা না থাকলে এটা হলো খ্রিস্টানের খাদ্য তো প্রত্যেক পণ্যের ভিতরে কি আছে ব্যবধান আছে ইহুদির খাদ্য খ্রিস্টান খাদ্য কি ব্যবধান ইহুদিরা কিন্তু এখন পর্যন্ত তারা অনেকটা রসুলের যুগে ইহুদি যে ধর্মের উপরে ছিল তারা সেই ধর্মের উপরে অনেকটা এখনো আছে তাই তাদের খাওয়া দাওয়া তাদের জবিহা জবাই কিত জন্তু মুসলমানের জন্য খাওয়া যায় কিন্তু খ্রিস্টান যারা রসুলের যুগে খ্রিস্টান যারা ছিল বর্তমান দুনিয়ার খ্রিস্টানরা অনেক বেশি বেশি পরিবর্তন হয়ে গেছে তারা এখন ধর্মের নামে শুধু কাগজপত্রে ধর্মের খ্রিস্টান আসলে অধিকাংশ খ্রিস্টান বর্তমানে নাস্তিক হয়ে গেছে তাই খ্রিস্টানদের জবিয়া মুসলমানের জন্য কিনা বর্তমান খ্রিস্টানদের জবাইকৃত জন্তু গোষ্ঠ মুসলমানের জন্য হালাল নয় তবে ইহুদিটা এখনো হারাম আছে কোরআন শরীর মধ্যে বলছে আহলে কিতাবের জবাইকৃত জন্তু মুসলমানের জন্য হালাল সে আহলে কিতাবের ভিতরে বর্তমান আছে কারা ইহুদিরা খ্রিস্টানরা কিন্তু নাই এই জন্য আমরা যখন আমেরিকাতে যাইতাম গেছিলাম তখন খাদ্য দেখতাম যে আমি কোনটা খাবো যেটা ইহুদের খাদ্য বোঝা গেল এটা আলে কিতাবের এটা আমার জন্য বৈধ হবে বুঝো নাই এগুলা দেখে দেখে খাইতে হইতো এবং মুসলমানদেরকে দেখছে আমেরিকার মধ্যে যে যেখানে ইহুদি এলাকা বসতি সেখানে গরু ছাগল যেগুলো জবাই হইতেছে অনেক দূরে গিয়া গাড়ি দিয়া ওই এলাকার থেকে গোস্ত নিয়ে আসবে ঘরে খাওয়ার জন্য খ্রিস্টানদের জবিয়া খায় না ভালো মুসলমানেরা বুঝো নাই কথা তাহলে আমাদের দেশে যে গোস্তগুলো আমদানি হইতেছে সব খ্রিস্টান দেশ থেকে হইতেছে হেদের জবিও তো হারাল না হেরা তো সরি তরিকায় যে তরিকায় জবাই করলে ইসলামে অ্যালাউ করছে কোরআনে সেই তরিকার উপরও নাই নতুন নতুন আধুনিক পদ্ধতিতে গরু জবাই করে আধুনিক পদ্ধতি মুরগি জবাই করে এটার কাহিনী আল্লাহ মাত্রকি ওসমান হিসাব ফেকি মাকালাতের ভিতরে বিস্তারিত দিয়েছে যে হজরত গেছিলেন দেখার জন্যে যে মুরগি তারা কেমনে জবাই করে গরু তারা কেমনে জবাই করে সব দেখো যে এইরকম জবাইকৃত একটা জন্তু মুসলমানের জন্য হালাল না হারাম এই জন্য এই ব্যাপারে গবেষণা করার দরকার আছে এবং এই ব্যাপারে ফতোয়া দেওয়ারও দরকার আছে পোস্টারিং করার দরকার আছে কিন্তু আফসোস হইল আমার দেশে যে কোনো বস্তু নিয়ে গবেষণা বিস্কিট আমার দেশের কোম্পানি বানাইছে আমি জানি ভালো এখন খাইতে আসছি কিছু কিছু লোক বহুজুর এখানে তো সমস্যা আছে তুমি কেমনে জানলা কত শুনছি এরকমভাবে এই বেটা তো শোনার দ্বারা এখানে কিচ্ছু আসিয়া যায় না এমন কথা বলিস না যেটা ওয়াসওয়াসা ভিত্তিহীন কথা বলিয়া মুসলমানকে এরকম দুঃখের মধ্যে ফেলে দেওয়া এটা ইসলামের চাহিদা না এটা ইসলাম বিরোধী কাজ অনেক লোক কারো বাসার মধ্যে মেহমান হইলে খানা খায় না জানি না আল্লাহ জানে এই লোকে চাকরি করে যে হালাল চাকরি করে না হারাম চাকরি করে তার ইনকাম হালাল না হারাম শোভা হয় কিনা আজি তুই মুসলমান আর এক মুসলমানের ঘরে গেছ তুমি একটু মোত্তাকি বেশি সে মুসলমান তো তার ঘরে গেছো মেহমান হইছ তার ব্যাপারে তুমি জানাও না না জানিয়া তুমি সন্দেহ করতেছ জানি না তার ইনকাম হালাল নাকি হারাম কেমনে তার খানা খাই বড় বুজুর্গি দেখাইতেছ এইরকম বুজুর্গি ইসলামে নাই এটা গলুহিদ্দিন এটাই হলো ইসলামে বাড়াবাড়ি তোমার যদি জানা থাকে যে এই লোকের কাছে হারাম ইনকাম ছাড়া এক পয়সারও হালাল নাই ঘটনাক্রমে তার মেহমান হয়ে গেছে এখন করবা কি এইটা কিন্তু শোভা না সন্দেহ না ওয়াসওয়াসা না তুমি জানো তার ব্যাপারে শরীয়ত তো বলে দিছে মাছটা জানো না বলি তুমি করতে পারো না শরীয়ত বলে যেই লোকের ব্যাপারে তুমি জানো তার ইনকাম হান্ড্রেড পার্সেন্ট হারামের সে এক গ্লাস পানি দিব যে পানিটাও হারামের চা দিব এটা হারামের খাওয়া দিব হারামের জানো তুমি ঘটনাক্রমে দিনের স্বার্থে বলো যে কোনো কারণে তার বাড়িতে গেছো শরীয়ত বলে একটা কাজ করতে পারলে না তুমি যদি তার খাদ্য বর্জন করো তাহলে হে মনে কষ্ট হবে তোমার সঙ্গে ভালো করে কথাও বলবে না তখন দিনের দাওয়া দিতে গেলে তো তোমার দাওয়া সে গ্রহণ করবে না যে বেটা আমার খানা কি ডিনা করে সেই বেটার লোকে কিসের কথা যাও বেটা বলবে কি না শরীয়ত বলে একটা কাজ করো তুমি ওই বাড়িতে যাওয়ার সময় কিছু মিষ্টি টিষ্টি ফল ফ্রুট হাদিয়া নিয়ে যাও আর মনে মনে নিয়ত করো আল্লাহ এই যে হাদিয়া নিচ্ছি হাদিয়াটা বিল অ্যাওয়াজ বিনিময় মাধ্যমে তার ঘরে গেলে যা খাইতে দিবে এইগুলার বিনিময়ে আমি হাদিয়ার মিষ্টির হোটলাটা তাকে দেব তাহলে মিষ্টি দিয়া আমার টাকা দিয়া তার বিনিময়ে খানা খাইলাম সে মনে করলো আমার খানা খাইছে আমি আসলে আমার খানা আমি খাইছি এই সমস্ত মাসারা যাদের জানা নাই তারা এখন সমাজের মধ্যে পড়ে দাওয়াত তাবলিক করতে করতে আসি এক সময় মাসলা না জানার কারণে কিছু বুলভ্রান্তি করি ফেলে ওলামায় কেরাম বুলভ্রান্তি করে তালাবারা করে এই সমস্ত মৌলিক বিষয়ের মধ্যে গবেষণা নাই এটা জানা নাই তাই আজকে পুরা সমাজের ভিতরে মূর্খতার চর্চা হচ্ছে কোথাও ইসলামের নামে বাড়াবাড়ি কোথাও ইসলামের উপহাস শরীয়তের উপহাস উপহাস যেমন চলবে না ইসলামের নামে বাড়াবাড়িও চলবে না ইসলামকে আপন সীমার মধ্যেই রাখতে হবে এই জন্য রসুল বলেন আল হালালু বাইয়েন ওয়াল ও বাইয়েন ওয়াবাইনাহুমা ওমরুন মোস্তাবেহা ফামানের টাকা শোভাহাত এই মোস্তাবে কাজকে ছেড়ে দাও যে সন্দেহযুক্ত কাজ থেকে তুমি বেঁচে থাকতে পারো তাহলে গুণার থেকে তুমি বহু আগে বেঁচে থাকবা কোনো সন্দেহ নেই আর সন্দেহযুক্ত কাজকে কি হবে একটু সন্দেহ না আমি এটা করে ফেলি খেয়ে ফেলি বর্জন করার দরকার নাই যে শোভাওয়ালা মোস্তাবা কাজ অর্জন করো অর্জন করতে করতে এক সময় হারাম কাজের মধ্যে তুমি লিপ্ত হয়ে যাইবা তাই হারাম কাজ থেকে বেঁচে থাকার জন্যে তাকুয়া অর্জন করার জন্যে ওয়ারা অর্জন করার জন্যে তোমার দুর্বল দরিলে যদি শোভা সন্দেহ পয়দা হয় অর্থাৎ সন্দেহটা বৃত্তিহীন নয় বৃত্তি আছে বৃত্তি বড় দুর্বল তাইলে এমন হারাম নাজায়েজের শোভা পাইলে এখান থেকে নিজকে বাঁচিয়ে রাখো এটা তোমার তাকোয়া উল্লেখ্য তাকোয়া এটা নিজের ব্যক্তিগত বিষয় তাকোয়ার প্রচার ওয়ারা তাকোয়ার প্রচার তাবলিক করতে বলা হয় নাই মানুষকে প্রচার করতে বলা হয় নাই মানুষকে জায়েদের উপরে ছেড়ে দাও তুমি যদি চাও তুমি নিজের ব্যক্তি পর্যায়ে তাকুয়া অর্জন করো কোনো অসুবিধা নেই কথা বুঝছো না বুঝো নেই আল্লাহ পাক আমাদেরকে এই হাদিসটা এই হাদিসের যে ব্যাখ্যা ইমাম বুখারি দিয়েছেন যে কয়েকটা হাদিস ব্যাখ্যার সম্পর্কে আনছেন এই হাদিসগুলোর থেকে যে নীতিমালা আমাদের সামনে ফুটে উঠল এইগুলো রিচার্জ করছেন আল্লামা জাস্টিস মোহাম্মদ তাকি উসমানী তাকমালায় ফাতুম মলহিমের মধ্যে হজরত বলেন আমি এই হাদিসের গবেষণায় এমন পরিশ্রম মেহনত করছি আমার ধারণা এই হাদিস নিয়ে আর কেউ এরকম নীতিমালাগুলোকে স্পষ্ট করে এত বিস্তারে আলোচনা করতে আমি কাউকে দেখি নাই আমি অনেক মেহনত করিয়া জাতির কাছে তাহাকিক পেশ করলাম এটা তোমাদের কাছে আমানত থাকলো তোমরা এটা পৌঁছাও ভবিষ্যৎ প্রজন্মকে এটা হজরত তাকি উসমানের সাহেব বলছেন এবং এই নীতিমালাগুলো যেগুলা বললাম কখন সোবার থেকে বাসা ও আজিব কখন সোবাদ থেকে বাসা মুস্তাহাব কখন সোবাদ থেকে বাসার দরকার নাই এটা ওয়াসওয়াসা কোন শুরুতে কি মাসলা আসল মাসলা হালাল হইলে কোনটা আসল মাসলা হারাম হইলে কোনটা সব বিষয়ে যা বললাম মুস্তাহেদের জন্য কোনটা মোকালেদের জন্য কোনটা কোন কিভাবে আমি মুস্তাবাদ থেকে বাঁচবো বাঁচার পথ কি হবে আমলের পথ কি হবে যা কিছু বললাম আল্লাহ পাক আমাদেরকে এর উপরে আমল করিয়া সত্যিকারের নবীর উম্মত হওয়ার মুত্তাকি তাকুয়া অর্জন করার সবাইকে তভিদান করুক ওয়ামা আলাইনা ইল্লাল বালাক ও আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিআ আলম